আদর্শ রয়েছে তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদেরকে মানি না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চিরশত্রুতা থাকবে কিন্তু ইব্রাহিমের উক্তি তাঁর পিতার উদ্দেশ্যে এই আদর্শের ব্যতিক্রম তিনি বলেছিলেন আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব তোমার উপকারের জন্য আল্লাহর কাছে আমার আর কিছু করার নেই হে আমাদের পালন কর্তা আমরা তোমারই উপর ভরসা করেছি তোমার দিকে মুখ করেছি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم হে আমাদের পালন কর্তা তুমি আমাদেরকে কাফিরদের জন্য পরীক্ষার পাত্র করো না হে আমাদের পালন কর্তা আমাদেরকে ক্ষমা করো নিশ্চয় তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر তোমরা যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করো তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আর যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত যে আল্লাহ বেপরোয়া প্রশংসার মালিক عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم যারা তোমাদের শত্রু আল্লাহ তাদের মধ্যে ও তোমাদের মধ্যে সম্ভবত বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ সবই করতে পারেন এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময় لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেনি তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে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 যখন তোমাদের কাছে ইমানদার নারীরা হিজরত করে আগমন করে তখন তাদেরকে পরীক্ষা করো আল্লাহ তাদের ইমান সম্পর্কে সম্যক অবগত আছেন যদি তোমরা জানো যে তারা ইমানদার তবে আর তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না এরা কাফিরদের জন্য হালাল নয় এবং কাফিররা এদের জন্য হালাল নয় কাফিররা যা ব্যয় করেছে তা তাদেরকে দিয়ে দাও তোমরা এই নারীদেরকে প্রাপ্য মোহরণা দিয়ে বিবাহ করলে তোমাদের কোনো অপরাধ হবে না তোমরা কাফির নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না তোমরা যা ব্যয় করেছ তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নিবে যা তারা ব্যয় করেছে এটা আল্লাহর বিধান তিনি তোমাদের মধ্যে ফয়সলা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় وَإِن فَاتَكُمْ شَيْءٌ مِّنْ أَزْوَاجِكُمْ إِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَآتُوا الَّذِينَ ذَهَبَتْ أَزْوَاجُهُمْ مِثْلَ مَا أَنفَقُوا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنتُم